Hmm. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলহি ওয়াসাবিহি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সোনালী শিশু সোনালী শিশু অনুষ্ঠানে আমরা আজকেও আলোচনা করব শিশুদেরকে কিভাবে সহি সন্না এর ভিত্তিতে এবাদতে আমরা উদ্বুদ্ধ করতে পারি বা সুন্না ভিত্তিক আবাদতে কিভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি ইসলামের যে মৌলিক আবাদতগুলো সে আবাদতগুলোতে উদ্বুদ্ধ করতে গিয়ে আমরা রাসুল্লাহ সাল আলী আসলাম এবং সাহাবাই কামরাদি আল্লাহ তালা আনহুম আজমাইন তারা কোন পথ এবং পদ্ধতি অবলম্বন করেছেন সেই বিষয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব এই ধারাবাহিকতা এই সিরিজ ডিসকাশনে আমরা আজকে সর্বশেষ পর্বে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব যে রাসুল্লাহ সাল আলী আসলাম শিশুদেরকে হজ জাকাত এবং এবং জাকাতুল ফেতর বা এগুলোর ক্ষেত্রে কিভাবে উদ্বুদ্ধ করেছেন সুন্নায় এরকম কোনো এক্সাম্পল আমরা খুঁজে পাচ্ছি কিনা সালফেস আলিহিনের জীবনে এর কি ঘটনা রয়েছে তো এখানে আমরা দেখি যে হজের ব্যাপারে যেমন ইভেন আমরা দেখি ইবনে হাজার আসকালিন রহেমুল্লাহ তিনি বলছেন ইবনে বাত্তাল রহেমুল্লাহ বলছেন যে আজমা আইম্মাতুল ফাতওয়া আলা সুকুত ইল ফরদে সবি হাত্তা ইয়াবলুগ ইল্লা আন্নাহু ইদা হুজ্জা বিহি কানা লাহু তাতাওয়ান আনদাল জামহুর যে তিনি বলছেন যে সকল ওলামায়ে কেরাম একমত যে শিশুদের উপর হজ ফরজ নয় তবে তারা যদি নফল হজ আদায় করে তাহলে তাদের জন্যে তাহলে তারা তারা এটার নফল হিসাবে এটার সওয়াব পাবে অতএব একজন ব্যক্তি তার সন্তানদেরকে যদি সম্ভব হয় তাহলে সলাত এবং সোয়ামের মতো হজ ও তাদেরকে দিয়ে করিয়ে নেবেন ওমরা তাদেরকে নিয়ে করাবেন অর্থাৎ আল্লাহর যে নিদর্শনাবলী রয়েছে আল্লাহর যে দিন রয়েছে দিনের যে মৌলিক স্তম্ভগুলো রয়েছে এগুলোর সাথে কোনো না কোনোভাবে তাদেরকে একটু পরিচিত করিয়ে দেয় তাদেরকে একটু কানেক্টেড করিয়ে দেয় একটু অ্যাসোস অ্যাসোসিয়েটেড তাদেরকে করিয়ে দেয়া আমরা জানি যে হজ আপনার রোজা এবং সিয়ামের মতো রোজা এবং সালাতের মতো এটি শিশুদেরকে আল্লাহর হেবাদতে প্রশিক্ষিত বা অভ্যস্ত করে দেয় এবং এর মাধ্যমে তারা শিশুরা আল্লাহ সুবহানুয়াতালার সাথে তাদের সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে তাদের কথোপকথন হয় আল্লাহ সুবহানুয়াতালার নির্দেশগুলো মানার তার নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকার একটা প্রবণতা একটা প্রতিজ্ঞা এক ধরনের দৃঢ়তা তাদের মধ্যে তৈরি হয় অতএব যখনই এই শিশুরা যখনই এই বয়সে উপনীত হবে যে বয়সে শিশুরা তারা তাদের কার্যকলাপগুলো তাদের এবাদতগুলো তারা পরিপূর্ণভাবে সম্পাদন করবে এই বয়সে যখন তারা উপনীত হবে তখন শিশুরা এই কাজগুলো করতে এতটুকু তারা পিসপা হবে না অথবা এতটুকু তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে না অতএব হজ যেটা আমরা জানি যে এটি কিন্তু অত্যন্ত কষ্টকর একটি এবাদত এর মধ্যে আর্থিক বিষয় রয়েছে এর মধ্যে শারীরিক বিষয় রয়েছে এবং এর মধ্যে আত্মিক বিষয় রয়েছে হজই একমাত্র এবাদত যার মধ্যে তিনটির সমন্বয় রয়েছে এখানে রয়েছে শরীরের সম্পর্কে এখানে রয়েছে আত্মার সম্পর্কে এখানে রয়েছে অর্থের সম্পর্কে তিনটি বিষয়ে এর মধ্যে রয়েছে অতএব একজন শিশুকে যদি এই তিনটির সাথে আমরা আগ থেকে অভ্যস্ত করে দিতে পারি তাকে যদি পরিচিত করে দিতে পারে তার যদি আইডেন্টিটি আমরা এর সাথে এর সাথে আমরা মিল রেখে যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে এই শিশু ভবিষ্যতে কখনো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং বখারি রহমউল্লাহ তিনি এমনি আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণনা করছেন যে রাকিবান আলা হিমারি আতান যে আমি আতান নামক হেমারের উপর গাধার উপর চড়ে কাছে আসলাম আল ইহতালাম আমি যুবক আমি তখনও বালেক হইনি অর্থাৎ আমি তখনও বয়সপ্রাপ্ত হইনি ও রাসুল্লাহ সাল্লাম ইউসল্লি বিন্যাস বিমিনা ইলা গাইরে জিদারিন রাসুল মিনায় সাহাবাই কেরামদেরকে নিয়ে হাজিদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন কিন্তু তার সামনে কোনো দেয়াল ছিল না একজন ইমামের সামনে কিন্তু সুতরা বা দেয়াল বা এরকম কোনো আড়াল লাগে আমরা সেটা জানি সেখানে ছিল না ফামার তুবাই নিয়ে দেয় বা আদি সফি আমি কয়েকটি কাতারের সামনে দিয়ে গেলাম অতপর আমি আমি আমার ঘোড়া আমি আমার গাধা থেকে নামলাম এবং আর সালতুল আতান তার তখন আমি আমার এই যে আতান নামক এই আমার বাহনটিকে আমি ছেড়ে দিলাম যাতে সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঘাস খেতে পারে এবং আমি তারপরে কাতারে ঢুকে গেলাম ফালাম ইউনকির আলাইয়া আলাইয়া আহাদুন কিন্তু কেউ আমাকে বাধা দিল না যে আমি সলাৎ সফের মধ্যে নামাজের মধ্যে ঢুকে গেল কেউ আমাকে বাধা প্রদান করল না আমরা এই জায়গাটিতে যে বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ তালন তিনি হজ করেছেন রাসুল্লাহ সালামের সাথে কিন্তু তিনি নিজেই বলছেন ওয়ানা ইয়াউমা ইজেন কদা না জাহতু আল এহতেলামা আমি তখনও বয়স প্রাপ্ত হইনি আমি তখন বালেগ হইনি বালেগ হওয়ার কাছাকাছি বয়সে মাত্র পৌঁছেছে তিনি তার নিজের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন অতএব শিশুদেরকে এরকম হজে নিয়ে যাওয়া রসুল্লাহাম তাদেরকে নিয়ে গিয়েছেন রসুলাম তাদেরকে হজের আনুষ্ঠানিকতা শিখিয়েছেন হজের যে স্পিরিট অবজেক্টিভ এগুলোর সাথে তাদেরকে পরিচিত করিয়ে দিয়েছেন ওসামা বিন জায়দ রদি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে কুন্তু রাদিফান নবী সাল্লাম আরাফা আরাফার ময়দানে আমি রাসুলের পিছনেই তার উটের পিছনে বসা তার যে বাহন বাহনের পিছনে বসা ছিলাম এখানে দেখুন ইমাম হাকিম তার মুস্তাদে হাদিসটি বর্ণনা করেছেন ইউসামার দি আল্লাহ তাল আনহুকে রসুলাম এই শিশুকে তিনি হজের ময়দানে তিনি তার পিছনে একই বাহনে চড়িয়ে নিয়ে গিয়েছিলেন এটি এই অনুমোদন দেওয়ার জন্য আমাদেরকে বোঝানোর জন্য যে আমরাও যাতে আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে যাই অতএব শিশুরা যদি আগে শিশুকালে কোনো হজ করে এরপর যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন সে হজ্জতুল ইসলাম অর্থাৎ ইসলাম তার উপর যে হজ ফরজ করেছে যদি তার শারীরিক আর্থিক সামর্থ্য থাকে তাহলে সে হজ সে সম্পাদন করবে কারণ এর আগে যে হজ করেছে এটি তার জন্য নফল হিসেবে হয়েছে ওটি ফরজ হজ তার পক্ষে আ যায় হয়নি অতএব এইরকম যদি সে বহু হজ বিশ তিরিশ পঞ্চাশ একটা হজ করে এতগুলো হজ তো আর এভাবে করা সম্ভব না অথবা সে যদি এর আগে কয়েকটি হজ করে তাহলেও তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাকে অবশ্যই অবশ্যই হজ যেটি ফরজ সেটি তাকে সম্পাদন করতেই হবে আমরা রসুল্লা সাল্লাহ আলিসাম বলেছেন ইদা হাজা সবি ফালাহু ফাহি আলাহু হাজ্জাতুন হাত্তা ইয়াকিল একজন শিশু যদি হজ করে তাহলে আক্কল বুদ্ধি সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত এটি তার জন্য হজ হিসাবে গণ্য হবে কিন্তু ওইদা আক আকিলা যখন সে আকালা যখন সে বুদ্ধি সম্পন্ন হবে তখন ফা আলাই হজ্জাতুন ওখরা তখন তার জন্য আরেকটা হজ তার জন্যে ফরজ হয়ে যাবে যখন তার সেই শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকবে তার মানে আমরা এখানে যে কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তাদেরকে হজের ময়দানে নিয়ে যেতেন রাসুলাম বলেছেন লাউ হাজ্জা সগির হাজ্জাতন কেনাত আলী হাজ্জাতন ইদা বেলাগা ইন ইস্তাত ইলাহি সাবিলা কোনো একজন ব্যক্তি শিশুকালে হজ করলেও বড় হলে তাকে অবশ্যই হজ সম্পাদন করতে হবে এখানে শিশুকালের হজ এই কথা কেন আনলেন রাসুল্লাহ সাল্লাম এই জন্য আনলেন যে শিশুদেরকে হজে উদ্বুদ্ধ করার জন্য বলার জন্য যে হ্যাঁ তোমরা তোমাদের শিশুদেরকে হজে নিয়ে যাও অথবা হে শিশুরা তোমরা পারলে তোমরা নিজেরাও হজে যাও ওইনবিয়া সাল আলী ওসালাম লাইনাবিহু আল আতফাল ওয়ু আল্লিমুহুম ময়ুর সিদুহম আসনা আল হাজ্জি ইলা আহমিয়াতি ইয়ৌমি আরাফা রসুল ইসলাম ইভেন শিশুদেরকে আলাদা করে তিনি অ্যাড্রেস করতেন যে আরাফার দিবসে যাতে তারা কোনো যাতে আরাফের দিবসে তারা এমন কোনো কাজ না করে যেই কাজটি আল্লাহ সুবহানুয়াতারা এবং তার রাসুলের কাছে অপছন্দ নেই যেমন এক্সাম্পল হিসেবে বলি আবদুল্লাহ আব্বাস আল্লাহ তালন থেকে বনে হাদিস রাসুল্লাহ বলেছেন ইবনা আখি তিনি আব্দুল ইবনা আব্বাসকে অথবা ফদল ইবনা আব্বাস রদি আল্লাহ তালকে লক্ষ্য করে সুলাম বলেছিলেন হে আমার ভাতিজা আহু আজকের এই দিবসে যে ব্যক্তি তার চোখকে নিয়ন্ত্রণ করতে পারবে যে ব্যক্তি তার কানকে নিয়ন্ত্রণ করতে পারবে যে ব্যক্তি তার জিব্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং যে ব্যক্তি আরও আল্লাহর যে সকল হক রয়েছে অধিকার রয়েছে এগুলোকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে এগুলো আদায় করতে পারবে প্রদান করতে পারবে গফির আলাহু ইয়ানি ইয়াউমা আরাফা আর আরাফাতের দিন আল্লাহ সুবহান ও তার সকল অপরাধগুলো মাফ করে দেবেন তার মানে হচ্ছে এখানে দেখুন যে একজন শিশুকে রাসুসলাম লক্ষ্য করে বললেন এখানে ইন্টারেস্টিং যে ঘটনাটি তা হচ্ছে যে আমরা জানি যে এই এই বিদায় হচ্ছে একজন নারী খায়সমা খায়সামা গোত্রের একজন নারী এসে রাসুলামকে বললেন ইয়া রাসুলাল্লাহ আমার বাবা তিনি হজ করতে চেয়েছিলেন এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন তিনি এই যে বাহনে চড়তে পারেন না হেঁটেও তিনি আসতে পারবেন না তার ব্যাপারে কি হবে রসুলাম তখন বললেন যে তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ সম্পাদন সম্পাদন করে এই যে নারী যে নারী তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করছিলেন এই নারী কখনো এই যে এখানে ফদল আবিন আব্বাস আল্লাহ তারা কখনো ফদল আবিন আব্বাসের দিকে তাকান ফদল আবিন আব্বাসও তার দিকে তাকান খুবই সুন্দরী নারী হতে পারে তার এখনো বিয়ে সাদী হয়নি তিনিও ইয়াংম্যান এই দুজন দুজনের দিকে বারবার তাকাচ্ছিলেন রাসুল ইসলাম সেখানে আড়াল করে দিলেন এবং আড়াল করে দিয়ে তখন তিনি এই কথা বললেন যে হে ফদল তোমার মনে রাখা দরকার আজকের এই দিনে যে তার কানকে যে তার চোখকে যে তার দৃষ্টিকে যে তার জিব্বাকে নিয়ন্ত্রণ করবে সেই ব্যক্তিকে আল্লাহ সব সুবাহানুমাতার তার অতীতের সব গুণ মাফ করে দেবেন এইভাবে রাসুল্লাহ সাল আলী আসলাম এখানে তো শিশুর কথা বলছে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি কিন্তু এরকম শিশুদেরকে রসলাম এই হজের ময়দানে তিনি তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতেন তাদেরকে তিনি ইসলামিক দৃষ্টিভঙ্গি প্রদান করতেন আমরা এই জায়গাটি থেকে যে যে বিষয়টি তাহলে আমরা বুঝতে পারলাম তা হচ্ছে যে শিশুরা তারা হজ করবে তাদেরকে হজে অনুপ্রাণিত করতে হবে ইভেন সাহাবাইক আমরা দিয়ে আল্লাহ তালা তাদের শিশুদেরকে হজ করাতেন সাহাবাই কেমন আল্লাহ তাদেরকে শিশুকে হজ করাতেন এই যে আমরা এর আগে যে হাদিসটি বর্ণনা করলাম এক্স্যাক্টলি এরকম একটি হাদিস আছে ইমাম মুসলিম রহমুল্লাহ ইমাম মালিক আবু দাউদ নাসাই তারা সকলে ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম হা নামক স্থানে একদল আরোহীর সাথে তার সাক্ষাৎ হলো এবং তিনি তাদেরকে বললেন মানিল কম তোমরা কারা তখন তারা বললেন আল মুসলিমুন আমরা মুসলিম রাসুল সাম তারা তখন রসুলকে বললেন মানে আনতা আপনি কে তখন তিনি বলেন আনা রাসৌল্লাহ আমি আল্লাহ রাসুল মোহাম্মদ রসৌল্লাহ সাল আলিয়াল্লাম তখন একজন নারী ফারাফাত মর আতুন সবিয়ান একজন নারী একটা শিশুকে এইভাবে তুলে ধরে বললেন ফাকালাত আলী হাদা হাজ্জুন ইয়া রাসুল্লাহ এ আল্লাহ রাসুল এই বালকের কি হজ আছে এই বালকের হজ করলে কি হজ হবে তার উপর কি হজ ফরজ তার কি হজ আছে রাসুল বলে না হজ ফরজ না তবে ইচ্ছে করলে সে হজ করতে পারে রাসুল বললেন করা না আম ওয়ালাকে আজিরুন তবে যেহেতু আপনি তাকে হজ করাচ্ছেন হজের সকল আনুষ্ঠানিকতা আপনি তাকে দেখিয়ে দিচ্ছেন তার তো এখন আমল নামা লেখা শুরু হয়নি অতএব এ যাই করেছে তার জন্যে এই যা করেছে এই হজ সম্পাদন করেছে এর সাও আপনি পাবেন এর সবাব আপনি পাবেন সে তো সবাব বা গুনার তার কোনো বিষয় না কিন্তু আপনি সবাব পাবেন যদি আপনি যেহেতু আপনি এটার আঞ্জাম করছেন এইভাবে আমরা দেখি যে সাহাবাই আমরা দিয়ে আল্লাহ তালান হাজ মাইন তারা কিন্তু তাদের শিশুদেরকে হজের জয়নে নিয়ে যেতেন এবং হজ তাদেরকে দিয়ে সম্পাদন করাতেন অন্যদিকে ইমাম আহমদ ইমাম বুখারি ইমাম তিরমিজি এবং সাহেব ইবনি ইয়াজিদ রদি আল্লাহ তালানহুমা আনহুম তারা সকলেই যে হাদিসটি বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন যে সাহেব এবনে ইয়াজিদ রাদি আল্লাহ তিনি বলেছেন হুজ্জাবি মা রাসুল্লাহ সাল্লাহ আলসালাম ফি হজ্জাতিল বিদায় ও আনা ইবনুসাবে ইসিন যে আমাকে নিয়ে রাসুল্লাহ সাল্লাহামের সাথে হজ করেছেন আমার বাবা অথবা অন্যান্যরা তখন আমার বয়স মাত্র সাত সাত বছর বয়সেই অন্যান্য কেউ রাসুল্লাহামের সাথে তাকে হজ করার সুযোগটি করে দেয় এবং এরপরে যে বিষয়টি আমরা দেখি যে সাহবাইক আমরা আল্লাহ তাদের শিশুরা হজ কিভাবে করেছেন আমরা সেই কথা এখানে বর্ণনা করছি ইবনু সিন্নি তিনি ইবনু আমার আল্লাহ তালা থেকে তিনি হাজির বর্ণনা করছেন তিনি বলছেন যা গোলাম ইলান নবী সাল আলী আসসালাম একজন শিশু রাসুলের কাছে আসেন ফাকওয়ালা বললেন ইন্নি উরিদুল হজ্জা আমি হজ করতে চাই রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এবার তার সাথে তাহলে কিছুক্ষণ হাঁটলেন এই যে একজন বালক এসে একজন শিশু এসে রাসুলকে বললেন ইয়া রাসুল্লাহ আমি হজ করতে চাই রাসুল্লাহ সাল্লাম তাকে নিয়ে কিছুক্ষণ হাঁটলেন চিন্তা করে দেখুন অবস্থাটি কি এখনকার যুগে যদি আপনি কোনো প্রেসিডেন্টকে বলেন কোনো প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার কাছে কি একজন শিশু যেতে পারবে আবার তাকে গিয়ে কিছু কথা বলার পর তারপরে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট তাকে নিয়ে রাস্তায় হাঁটছেন can you imagine it in today's society but it happen for the Prophet সাল আলী আসসালাম একজন শিশু সেই কথা বললে রসুল্লাহ সাল আলী আসসালাম সেই শিশুকে নিয়ে তিনি সামনের দিকে তিনি হাঁটলেন এবং রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম সেই শিশুকে তখন লক্ষ্য করে তিনি তাকে বললেন যে যে তুমি হজ যদি সম্পাদন করতে হয় তাহলে তোমাকে এই এই কাজ করতে হবে এইখানে আমরা প্রিয় দর্শকের যে বিষয়টি দেখি তা হচ্ছে শিশুদেরকে রাসুল আসলামের সাথেই আমরা হজ করতে দেখি যে ইবনে সিন্নি যে হাদিসটি ইবনে সিন্নির যে হাদিসটি আমরা বর্ণনা করছিলাম যে ইবনে উমর আদি আল্লাহ তিনি বললেন যে আমি রাসুল আসলামকে বললাম আমি হজ করতে চাই তখন রাসুল আসলাম আমাকে বললেন ইয়া গোলাম তিনি আমাকে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন এবং বললেন হে বালক জাউদাক আল্লাহ তাকোয়া আল্লাহ তোমাকে তাকোয়া প্রদান করুন আল্লাহ তোমাকে তাকোয়া আল্লাহর ভয় আল্লাহর ভীতি আল্লাহর ভালোবাসা এটি প্রদান করুন ওয়াওয়াজ হাকা ওয়াজ্জাহাকা ইলা ফিল খাইর এবং আল্লাহ তোমার জন্য যেটি কল্যাণকর সেই কল্যাণকর কাজটির দিকেই যাতে তোমাকে তিনি ধাবিত করেন ওয়া ক্যাফায়াকাল হাম এবং আল্লাহ সুবহানুতা তোমার যত চিন্তা দুশ্চিন্তা রয়েছে এগুলো সব যাতে তিনি দূর করে দেন তিনি শুধু তুমি তুমি যাতে আল্লাহ সুবহানুয়া তালাই যাতে তোমার জন্য যথেষ্ট হয় আল্লাহ সুবহানুয়া তালা যাতে তোমার কাছ থেকে এরকম দুঃখ দুর্দশা চিন্তা চেতনা অবচেতন এবং এগুলো যাতে তোমার কাছ থেকে দূর করে দেন ফালাম্মা রাজা আল গোলাম আলন নবী সাল আলী আসলাম যখন এই বালক রাসুল্লাহ সাল্লাহ আলিয়াম বা এই শিশু রাসুলাম কাছে আসলেন এবং বললেন রাসুল আসলাম তখন তাকে বলেন ইয়া গোলাম হে বালক কব্বাল আল্লাহ হজ্জাক ওয়াগফর জাম্বেক ও আখলাফা নাফাকাতাক যে আল্লাহ সুবহানুয়াতালা তোমার হজকে কবুল করে নিন তোমার ওমরাক তোমার গুণাগুলো আল্লাহ সুবহানুয়াতালা মাফ করে দেন এবং তুমি যা এখানে ব্যয় করেছ তার উত্তর উত্তম বিনিময় আল্লাহ সুবাহানুয়াতাল তোমাকে দান করুন আমাদের মূল এখানে যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয় হচ্ছে আমরা দেখছি যে শিশুদেরকে রাসুল ইসলাম হজে শুধু অনুমোদনই দেননি তাদেরকে তিনি বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন হজ সংক্রান্ত তাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটি তিনি শুধরিয়ে দিয়েছেন তাদেরকে বলে দিয়েছেন হজের কার্যকলাপ এগুলো তারা যদি কোথাও বসে থাকে বা কোথাও যদি তারা চলতে থাকে তখন রাসুলাম তাদের পাশে গিয়ে বসতেন তাদেরকে তিনি দিন বা হজের যে মূল বিষয়গুলো এগুলো রাসুল্লাহ সাল্লাম তাদেরকে শেখাতেন আমরা এই জায়গাটিতে সর্বশেষ সর্বশেষ যে বিষয়টি আপনাদের দৃষ্টিতে আনতে চাই তা হচ্ছে যে হজ এবং অন্য আবাদতগুলোর ক্ষেত্রে আমাদের শিশুদেরকে উদ্বুদ্ধ করা তাদেরকে অনুপ্রাণিত করা এটি কিন্তু সার্কামস্ট্যান্স এবং সিচুয়েশন তৈরি করা এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা জাকাত সংক্রান্ত দুইটি বিষয় বলে তারপরে আমরা আজকের আলোচনা শেষ করবো যেখানে কোনো একজন ব্যক্তি যদি তার সম্পদের জাকাত না দেয় তাহলে সে এই এই যে সম্পত্তি তার কাছে যতটুকুই হোক না কোনো নারীরা তো বিষয় করে এটি বুঝতো না আল্লাহ সুবহানুয়াতালা এই সুরাতে এই বিষয়টি নিয়ে আসার কারণে আল্লাহ সুবহানুয়াতালা এর মাধ্যমে জানিয়ে দিলেন যে একজন ব্যক্তিকে মূলত তাকে জাকাত প্রদান করতে হবে তিনি যদি জাকাত প্রদান না করেন তাহলে তাকে তাকে শাস্তি পেতে হবে আল্লাহ সুবহানুতালা কোরআনে বলেছেন আল্লাহ দিন এক নিজুন জাহাবা ওয়াল ফিদ্দতা ওয়ালা ইউং ফিকুনা ফি সাবিল্লাহ ফাবাশির হুম্বে আদাবিন আলিম যারা জাকাত দেয় না তাদের স্বর্ণ এবং রৌপ্যের তাদেরকে ভয়ঙ্কর শাস্তির আপনি সংবাদ দেন ইয়ারা সুরাল্লাহ অতএব আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের শিশুদেরকেও জাকাত সম্পর্কে জানানো যেমন রাসুসলাম এই কন্যা শিশুকে লক্ষ্য করে তিনি বলেছিলেন তুমি কি তোমার এই সম্পদের জাকাত প্রদান করো কিনা যদি না করো তাহলে এটি তোমার জন্য কেয়ামতের দিন আগুনের টুকরো হিসেবে এটি তোমার সামনে দেখা দেবে এই জাকাতের সাথে আরেকটি মৌলিক বিষয় তা হলো জাকাতুল ফেতের প্রদান করা আমরা জানি এবং বোখারি মুসলিম মালিক নাসাই আবু দাউদ সহ প্রায় সকলে হাদিসটি বর্ণনা করেছেন রাসুসলাম বলে বলেছেন যে আল্লাহ সুবাহানুয়ালা রাসুল্লাহাম তোমাদের উপর জাকাতুল ফেতর তোমাদের উপর তিনি ফরজ করে দিয়েছেন অতএব স আমিন তামারিন ও স আমিন শাহরিন এক খেজুর অথবা এক পরিমাণ শাইর মানে জব পরিমাণ ব্যক্তিকে মূলত তাকে জাকাত আল ফেতর মানে ফেতরা তাকে প্রদান করতে হবে এখানে আমাদের মূল বক্তব্য যেটি সেটি হচ্ছে রাসুসলাম বলেছেন যে আলাকুল্লি আবদেন ওয়াহুরিন সগির আউ প্রত্যেকের জনের দেয়া ফরজ সে স্বাধীন হোক অথবা সে সে কোথাও বন্দী হোক অথবা সে কৃতদাস হোক অথবা সে একজন স্বাধীন সুস্থ মানুষ হোক অথবা সে হোক বড় অথবা ছোট প্রত্যেকের জন্যেই এভাবে জাকাত দেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক তো অতএব প্রিয় দর্শক আমরা এই আলোচনা থেকে যেটি বুঝতে পারলাম তা হচ্ছে তাদেরকে আবাদতের বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে আল্লাহ সব হানুমাতারা যাতে আমাদের শিশুদেরকে এভাবে প্রশিক্ষণ দিয়ে ভালো মানুষ হিসেবে পরিণত উন্নত করার তৌফিক আমাদেরকে প্রদান করেন সেই প্রত্যাশা আল্লাহর কাছে রেখে এবং আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করে আজকে এখানে শেষ করছি হাদামা আইন্দি ওয়াল আলম ওয়া আখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু